আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত হলো বাতিল পদ্ধতি একজন মুমিন সম্পদ উপার্জন করবে সম্পদ থাকা দোষণীয় বিষয় নয় সম্পদ তো দরকারই তাহলে সম্পদটা উপার্জন করবে কোন পদ্ধতিতে হক সত্য পদ্ধতিতে আর তার বিপরীত হলো বাতিল আমরা সলাতুল মাগরিবি তো তেলাওয়াত করেছি ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল হকের বিপরীত বাতিল আল্লাহ বলতেছেন বাতিল পদ্ধতিতে সম্পদ উপার্জন করা যাবে না সম্পদ উপার্জন করতে হবে কোন পদ্ধতিতে হক পদ্ধতি এখন বাতিল পদ্ধতি কোনটা হক পদ্ধতি কোনটা আল্লাহ সুবান ব্যবসা বাণিজ্যের জন্য চাকরি বাকরির জন্য তারপরে সম্পদ উপার্জনের যতগুলো মাধ্যম আছে এই সবগুলো মাধ্যমের জন্য একটি পদ্ধতি আল্লাপাক নির্ধারণ করেছে আল্লাপাকের নির্ধারিত ওই পদ্ধতিটার নাম হলো হক পদ্ধতি আর এর বিপরীত যে পদ্ধতিটা সেই পদ্ধতিটার নাম হলো বাতিল পদ্ধতি তাহলে সুদের মাধ্যমে সম্পদ উপার্জন এটাকে হক পদ্ধতি না বাতিল পদ্ধতি এটা বাতিল পদ্ধতি আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যদি মুমিন হয়ে থাকো মুমিনের দাবি করে থাকো তাহলে এখনই সুদকে পরিত্যাগ করো সুদ ছেড়ে দাও সুদকে তালাক দিয়ে দাও সুদের সাথে একজন মুমিনের কোন সম্পর্ক থাকতে পারে সুদকে খালি এক তালাক দুই তালাক দিলে হবে না কয়েক শত তালাক দিতে হবে আমাদের দেশে এখন এক তালাক দুই তালাকে সন্তুষ্ট হয় না একেবারে তারে তালাক তার চোদ্দ গোষ্ঠী তালাক সবাইকে তালাক কয়েক শত তালাক ঠিক সুদকে রেবাকে এরকম কয়েক শত তালাক দিয়ে মুমিন পরিত্যাগ করতে হবে এই সুদের মাধ্যমে সম্পদ উপার্জন এটা হলো বাতিল পদ্ধতি ঘুষের মাধ্যমে রিসোয়া ঘুষের মাধ্যমে সম্পদ উপার্জন এটা কি হক পদ্ধতি না বাতিল পদ্ধতি যদি আমরা বলি যে মানুষ খুশি হয়ে আমাকে মিষ্টি খাওয়ার জন্য দিছে আপনি ওই চেয়ারে না বসে ঘরে বসে থাকেন মানুষ যদি আপনার মিষ্টি খাওয়ার জন্য দিয়ে যায় তাহলে মনে করবেন সেটা রেশোয়ানা না ঘুষ না আপনি ওই চেয়ারে আছেন বলেই মানুষ আপনার মিষ্টি খাওয়ার জন্য দিতেছে ওই মিষ্টি খাওয়া চা খাওয়া তারপরে আরো যা যা খাওয়া এই সবগুলাই হলো রিসোয়া আল্লাহ রসুলাম বলছেন আর রাশি ওয়াল মোরতাশি কেলা হুমাফিন্নার আমরা সমাজে ঘুষখোরকে অপছন্দ করি কিন্তু ঘুষ দাতাকে অপছন্দ করি না আমরা সবাই কিন্তু ঘুষ দাতা ঘুষ গ্রহিতা আশা করি নাই থাকলে সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু সবাই তো ঘুষ দাতা আল্লাহ রসুলাম বলছেন আর রাশি ওয়াল মোরতাশি ঘুষ দাতা ঘুষ গ্রহিতা দুইজনেই জাহান নামে যাবে তাহলে ঘুষ দাতারাও জাহান নামে যেতে হবে এটা এত মারাত্মক অপরাধ এই বাতিল পদ্ধতি দাতা গ্রহিতা দুইজনেই সমানভাবে জান এই ঘুষের মাধ্যমে রিসোয়ার মাধ্যমে যে সম্পদ উপার্জন এটা হলো বাতিল পদ্ধতি এরপরে হারাম জিনিসের ব্যবসা করা হারাম জিনিসের ব্যবসা যে জিনিস খাওয়া হারাম যে জিনিস পান করা হারাম যে জিনিস ব্যবহার করা হারাম ওই জিনিসের ব্যবসা করাও হারাম এই ব্যবসাটা হলো বাতিল ব্যবসা যেমন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম এখন কেউ যদি নতুন জামাইকে স্বর্ণ হাদিয়া দেয় শাশুড়ি নতুন জামাইকে স্বর্ণের চেন বানাই দিল এটা শাশুড়ি সোয়াবের কাজ করছে না হারাম কাজ করছে হারাম কাজ করছে জামাইকে হাদিয়া দিতে যাই শাশুড়ি জাহান নামে যাবে দেখেন কত সুন্দর পদ্ধতি জামাইরে বকশেষ দিতে যাই জামাইকে খুশি করতে যাই শাশুড়ি জাহান নামে যাচ্ছে এই জন্য এই এটা হলো হারাম হাতিয়া যেহেতু পুরুষের জন্য ব্যবহার করা হারাম এখন ঠিক যিনি স্বর্ণের ব্যবসায়ী তিনি যদি কোনো পুরুষের স্বর্ণ বিক্রি করে তার ব্যবসাও হারাম বুঝতে পারছেন পুরুষের আংটি বিক্রি করলেন আপনি স্বর্ণের ব্যবসায়ী পুরুষের আংটি বিক্রি করতেছেন যে স্পষ্ট এটা পুরুষের জন্যই বানাইছেন স্বর্ণ দিয়ে যে এটা পুরুষ ব্যবহার করবে এই ব্যবসা হারাম এটা বাতিল পদ্ধতি তারপরে আরো যা যা আছে মানে যে জিনিস পুরুষের জন্য ব্যবহার করা হারাম পুরুষের জন্য রেশমি কাপড় ব্যবহার করা হারাম এখন আপনার কাপড়ের দোকান কাপড়ের দোকানে আপনি রেশমি কাপড়ের পাঞ্জাবি রাখলেন যে রেশমি কাপড়ের সিল্কের একেবারে ভালো ভালো পাঞ্জাবি আপনি রাখলেন ব্যবসা করলেন এই ব্যবসার মাধ্যমে যে উপার্জন এটাকে বাতিল না হক বাতিল পদ্ধতি এই ব্যবসার মাধ্যমে আপনার যে উপার্জন হারাম পুরুষের জন্য পুরুষ মহিলা সবার জন্যই মাদক দ্রব্য গ্রহণ করা হারাম সুতরাং মাদক দ্রব্যের ব্যবসা করা হ্যাঁ হারাম এই মাদক দ্রব্যের শুধু ব্যবসা না উৎপাদন ব্যবসা পরিবহন যত রকমের কার্যক্রম আছে এর সাথে সম্পৃক্ত সব পদ্ধতির সম্পদ উপার্জন হইল বাতিল পদ্ধতি আপনি সেলুনের ব্যবসা করেন সেলুনের ব্যবসা ভালো জিনিস আপনি চুল কাটেন ভালো জিনিস কিন্তু আপনি দাড়ি কাটবেন দাড়ি মুন্ডনের কাজ করবেন এর মাধ্যমে টাকা কামাই করবেন এটা কি বাতিল পদ্ধতি না হক পদ্ধতি বাতিল পদ্ধতি তখন আপনার সেলুনের ব্যবসা হারাম আপনি চুল কাটবেন ইহুদি খ্রিস্টানদের স্টাইলে দেখাবেন যে কোন স্টাইলে কাটতে চান চতুর্দিকে লাগানো আছে ওই পদ্ধতিতে কাটবেন চুল কাটাও হারাম চুল কাটার মাধ্যমে যে টাকা পাচ্ছেন সেটা বাতিল পদ্ধতিতে সম্পদ উপার্জন হচ্ছে হক পদ্ধতিতে হচ্ছে না এরপরে তামাক তামাকের চাষাবাদ তামাকের বিপণন তামাকের মার্কেটিং আপনি হালাল জিনিসের দোকান দিচ্ছেন কিন্তু মাঝখান দিয়ে আপনি সিগারেটও বিক্রি করেন দোকানে অনেকে বলে যে হুজুর সিগারেট না রাখলে তো দোকানে চলে না এটা তো রাখতেই হয় তো এইটা রাখতেই হয় বাস আপনার উপার্জনের পদ্ধতিটা হয়ে গেছে বাতিল সিগারেট খাওয়া হালাল হ্যাঁ এটা আবার সবাই বলে না হালাল হালাল হারাম হারামে এটা সুস্পষ্ট হারাম পৃথিবীর আজ পর্যন্ত এমন কোন বিজ্ঞানী এমন কোন চিকিৎসা বিজ্ঞানী এমন কোন ডাক্তার পাওয়া গেছে যে যিনি বলেছেন গবেষণা করে যে দৈনিক পাঁচটা সিগারেট খাইলে তার শরীরে এই এই উপকার হবে এরকম কোন বর্ণনা পাওয়া গেছে তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুশরেক অগ্নি পূজারি সব মানুষের এজমা এটা খালি মুসলমানের ঐক্যমত না এটা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকল মানুষের সম্মিলিত ঐক্যমত যে এই জিনিসটা খাওয়া ক্ষতিকর এবং এটার গায়েও লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা থাকে না তাহলে ওই জিনিস আপনি মানুষের কাছে বিক্রি করে ব্যবসা করবেন তা আপনি ক্ষতির জিনিস আরেকজনকে দিচ্ছেন তা এই ব্যবসাকে হালাল না হারাম হারাম এটা বাতিল পদ্ধতির ব্যবসা এইভাবে প্রত্যেকটি ব্যবসার সাথে হক পদ্ধতি বাতিল পদ্ধতি দুইটাই আছে তাহলে একজন মুমিন অর্থ উপার্জন করতে হবে তাকোয়ার মাধ্যমে তাকোয়া মানে একবারে বেছে বেছে মানে আপনি ব্যবসা করবেন দেখবেন যে ব্যবসায় গেলে যেই ব্যবসায় যাবেন আপনি সেখানে আপনার সামনে প্রতিনিয়ত হক পদ্ধতি বাতিল পদ্ধতি দুটাই আসবে কাপড়ের ব্যবসা করতে গেছেন কাপড়ের দোকান দিয়েছেন ভালো জিনিস দেখবেন যে আপনাকে ওই কাপড়ের দোকান সাজানোর জন্য ডল ডল আছে না হ্যাঁ, অশ্লীল মহিলাদের জিনিসপত্র আনি আপনার কাপড় সাজাইতে হবে তো ওই অশ্লীল জিনিস দিয়ে আপনার কাপড় সাজানো এটা কি জায়জ আছে হারাম ওই ওই কাপড়ের ব্যবসা করতেছেন আপনি ভালো জিনিসের ব্যবসা কিন্তু ওই কারণে আপনার উপার্জন হারাম বাতিল পদ্ধতি হয়ে গেল সেখানে আপনাকে বেছে বেছে যেটা বাতিল সেটা গ্রহণ করা যাবে না আপনি কাপড় বানাবেন টেইলার টেইলার পণ্য বীর সুন্নত বলেন তা ইদ্রিস আলহিসাম ইদ্রিস আলহিসাম দর্জি ছিলেন টেইলার ছিলেন এটা একটা সুন্নতি পেশা আলহামদুলিল্লাহ কিন্তু আপনি এমন পোশাক বানাইবেন যেটা পুরুষের জন্য ব্যবহার করা হারাম তাহলে আপনি এই যে শার্ট বানাই দিচ্ছেন যে শার্ট বা প্যান্ট বানাই দিচ্ছেন সেটা যদি মানে শরীর খেলাপ হয় এমন তাই সব সতর দেখা যাচ্ছে সতর প্রকাশ করছে বা মহিলাদের পোশাক বানাচ্ছেন আপনি এমন পোশাক বানাচ্ছেন যে পোশাকে মহিলা পোশাক পরার পরেও উলঙ্গ থাকে বাস আপনি যে পেশা অবলম্বন করতেছেন এটা বাতিল পদ্ধতির সম্পদ উপার্জন এইভাবে একেবারে প্রত্যেকটি পেশার সাথে আপনার বাতিল পদ্ধতি হক পদ্ধতি দুটাই আছে একজন মুমিনকে বাতিল পদ্ধতি পরিত্যাগ করে হক পদ্ধতিতে সম্পদ উপার্জন করতে হবে আল্লাহ পাক একশত অষ্টআশি নম্বর আয়াতে সেই মূলনীতিটি বর্ণনা করেছেন তোমরা বাতিল পদ্ধতিতে সম্পদ উপার্জন করে খেও না বাতিল পদ্ধতিতে খেও না জমির আইল কেটে জমি বাড়াইলেন কিছু বাইয়ের অনেক সময় অভ্যাস থাকে জায়গা জমিনের অভাব নাই টাকা পয়সার অভাব নাই তারপরেও আইল কাটে আসা না এরকম হ্যাঁ, ওইটা অভ্যাস মানে জমির আলের কাছে গেলে তার শরীরে আলাদা একটা পাওয়ার চলে আসে কিভাবে একটা জমিন বাড়াবে অথচ আপনি কাটে কাটে কতটুকু বাড়ানো যায় কিন্তু তাও একটু কাটে কাটে বাড়াবে এটা হলো তার অভ্যাস তো এই যে এক ইঞ্চি পরিমাণ বাড়াইলেন আপনি আল কেটে তো এই এক ইঞ্চি বাড়ানোর কারণে জমির উপার্জন বাতিল পদ্ধতি হয়ে গেল আল্লাহ বলতেছেন খবরদার বাতিল পদ্ধতিতে তোমরা সম্পদ উপার্জন করে খেও না এই বাতিল পদ্ধতিটা হারাম ইহুদি খ্রিস্টানদের নেতৃস্থানীয় আলে মোলামা ফির মাসায়েক তারপরে রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এরা বাতিল পদ্ধতিতে সম্পদ খাইত

আল্লাহ পাক সবগুলা বলেন নাই বলছেন আহবার এবং রহবানদের মধ্যে অধিকাংশই আহবার কারা রহবান কারা আহবার হলো সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজনৈতিক নেতৃস্থানীয় সামাজিক প্রভাব প্রতিপত্তি বিভিন্নভাবে সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত নেতৃস্থানীয় এরা হলো আহবার আর রহবান হলো বড় বড় আলেম বড় বড় ফির মাসায় এদেরকে বলা হয় রোহবান আল্লাহ পাক বলতেছেন অধিকাংশ আহবার এবং রোহবান এরা বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ বক্ষণ করে বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ খায় একজন মানুষ অসুস্থ হয়ে গেল আসি বললো যে হুজুর আমি তো অসুস্থ কি করা যায় তো বললাম যে তুমি তাবিজ নিয়ে যাও তাবিজের হাদিয়া কত পাঁচ হাজার টাকা হ্যাঁ তাহলে এই যে তারে এই তাবিজটা দিয়ে দিলাম তাবিজের বিনিময়ে পাঁচ হাজার টাকা নিলাম এটা কি হক পদ্ধতি না বাতিল পদ্ধতি বাতিল পদ্ধতি এই কাজটাকে মূর্খ লোকে করে না আলেমে করে আল্লাপাক আল্লাপাকের কথা একশো পার্সেন্ট হক সহি আল্লাপাক এই জন্য বলছেন যে রোহবানেরাও অন্যায়ভাবে বাতিল পদ্ধতিতে সম্পদ খায় বাতিল বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে সম্পদ উপার্জনের বিভিন্ন পদ্ধতি বের করে মাঝে মাঝে বাতিল পদ্ধতিতে সম্পদ খাওয়ার জন্য বিচারকদের কাছে ও তারা যায় বিচারকদের কাছে মামলা নিয়ে যায় অথচ সে স্পষ্ট জানে যে এই সম্পদ আমার না তারপরেও অন্যায়ভাবে আরেকজনের সম্পদ খাওয়ার জন্য আদালত পর্যন্তও যায় আরেকজনের সম্পদ বক্ষণ করার জন্য অথচ জেনে শুনে আল্লাহ বলতেছে জেনে শুনে মানে এটা যে আরেকজনের সম্পদ ধরেন দুইজনে মামলা করছে দনোজনে যদি সত্য হইতো তাহলে তার মামলায় দরকার নেই এর মধ্যে একজন নিশ্চয় গন্ডগোল আছে হয় যিনি তার জমি দখল করছে তিনি অন্যায়ভাবে দখল করছেন অথবা উনি সঠিকভাবে দখল করছেন কিন্তু আরেকজন দুইজনে তো জানে কে হক কে না হক কিন্তু এই হক যদি নিজে নিজে মেনে নিত তাহলে তো আর আদালত পর্যন্ত যাওয়া লাগতো কিন্তু নিজে নিজে না মানার কারণে আল্লাহ জেনে শুনে তোমরা মানুষের সম্পদ বক্ষণ করো খবরদার ওয়ালা তোমরা এরকম সম্পদ না কারণ এই সম্পদ তো তোমার সাথে স্থায়ীভাবে যাবে না এটা সর্বোচ্চ কোন পর্যন্ত যাবে কবরস্থান পর্যন্ত মানুষ মারা যাওয়ার পরে কবরস্থান পর্যন্ত কয়টা জিনিস যায় তিনটা দুইটা জিনিস চলে আসে আর একটা সাথে থেকে যায় তাহলে আহাল এবং মাল কবরস্থান পর্যন্ত যেতে পারে এরপরে শুধু আমল থেকে যাবে আহাল এবং মাল চলে আসবে তাহলে সেই মালের জন্য বাতিল পদ্ধতিতে সেই মাল সেই সম্পদ বক্ষণ করা আল্লাহ বকবালা তা খবরদার বান্দারা তোমরা ওই রকম সম্পদ বক্ষণ করিও না